সবাই আশা করি ভালো আছেন দর্শক রমাদান আশা করছি সবার ভালোই কাটছে কত উপহার নিয়ে এসছে রমাদান আমাদের কাছে তাই না কিন্তু প্রশ্ন হচ্ছে উপহারগুলোকে আমরা ধরে রাখতে পারছি আমরা কি সেগুলোর মর্যাদা বুঝতে পারছি যারা বুঝতে পারছেন অবশ্যই তাদের পক্ষে সম্ভব এই উপহারগুলোকে ধরে রাখা নিজের জীবনের যেটা যেখানে সেট করা যায় সেভাবে সেট করে সেটাকে সাজানো আসুন আমরা অন্তত পক্ষে পণ করি কমিটমেন্টটা রক্ষা করি আল্লাহর সাথে যে রমাদান যে সবকিছু যে আমলের ঢালি সাজিয়ে আমাদের কাছে এসছে সেখান থেকে আমরা একটা একটা করে নেই নিজের জীবনকে গঠন করি আজকে আমরা আলোচনা করব রমাদান ও ইসলাম এ বিষয়ের উপরে রমাদানের সাথে ইসলামের সম্পর্ক তো এতই অন্তর্নিহিত গুরুত্বপূর্ণ ওতপ্রোত আর যেটা আমরা আবদুল্লাহ অমর আমর আল্লাহ তাআলা হাদিস থেকে জানি বোখারি মুসলিমে বর্ণিত হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আল্লাহ খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ ও ইকামুস ও ইতা ইজাক ও সৌম সাওম রমাদান ওয়া হজ্জ বাইতুল্লাহিল হারাম মানিস্তা ইসতাতা সাবিলা যে ইসলাম পাঁচটা স্তম্ভের উপর স্থাপিত একটা হচ্ছে একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলহি আল্লাহর বান্দা ও রসুল দ্বিতীয় হচ্ছে সালাত কায়েম করা তৃতীয় হচ্ছে রমাদানের সিয়াম পালন করা চতুর্থ হচ্ছে জাকাত দেওয়া এবং পঞ্চম হচ্ছে সক্ষম ব্যক্তিদের জন্য বায়তুল্লাহর সিয়াম পালন করা এখানে কেউ কেউ সিয়াম সম রমাদানকে চতুর্থ নম্বরে নিয়ে গিয়েছেন যাই হোক এখানে আমরা যেটা দেখলাম এই হাদিসটিতে সেটি হচ্ছে সৌম রমাদান বা রমাদান মাসের সিয়াম এটা হচ্ছে one of the pillars of Islam তাহলে সিয়ামের সাথে ইসলামের রিলেশনটা যে কি সেটা এমনিই অনুমান করা যায় প্রিয় দর্শক সিয়াম থেকে ইসলামিক কাজগুলোর চর্চা করা অথবা ইসলামের যে মহান শিক্ষাগুলো আছে সেটা প্রশিক্ষণের দিক আছে সেটা শিক্ষণীয় দিক আছে সেটা মানবী বা অন্তর্নিহিত কিছু দিক আছে এগুলো সবকিছুই আমাদের একটু ভেবে চিনতে দেখতে হবে এটা ঠিক যে রমাদান মাসের সিয়াম হচ্ছে পার্ট অফ ইসলাম ইসলামটাকে যদি আমরা একটা বৃক্ষ কল্পনা করি তাহলে সিয়ামটা হচ্ছে তার একটা শাখা তার একটা ডাল সেভাবেই কিন্তু কল্পনা করতে হবে এমনটা নয় যে ইসলামটা হচ্ছে সিয়ামের পার্ট সেভাবে আমরা ভাবছি না দেখছি না আমাদের দেখাটার সঠিক পদ্ধতি হচ্ছে ইসলাম বড় সেখান থেকে একটা প্রশাখা হচ্ছে সিয়াম কিন্তু ইসলামটা আমরা জানি যেমন আসলে মানুষের প্র্যাকটিক্যাল দিক যদিও ইসলাম এর দুটো দিক আছে একটা হচ্ছে ইমানি বা অন্তর্নিহিত দিক যেটা মানুষের চিন্তা চেতনা বিশ্বাসের সাথে রিলেটেড আকিদার সাথে রিলেটেড আরেকটা হচ্ছে তার বাহ্যিক আমল এবং চর্চার সাথে রিলেটেড এ দুটো বিষয় ক্লিয়ার হয় যখন ইমান এবং ইসলাম একসাথে বর্ণিত হয় আদারওয়াইজ ইমান বলে ইমান ইসলাম দুটোকে বোঝা যায় আবার ইসলাম বলে ইসলাম এবং ইমান দুটোকে বোঝা যায় আমরা যেমন আল কোরআনের একটা আয়াতের মধ্যে দেখি যে আল্লাহ তালা বলছেন ওয়াকাল আরাবু আমান্না قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبهم আল্লাহ তাল্লাহ বলছেন যে গ্রামের অশিক্ষিত লোকেরা যারা নতুন ইসলাম গ্রহণ করেছে তারা বলে যে আমরা ইমান এনেছি আমরা ইমান পোষণ করছি আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন কল্যাণ চো মেনো বলো যে তোমরা ইমান পোষণ করছ না ইমান তোমরা আনুনি ইমান তোমরা আনায়ন করনি ওলাকিন কুলু আসলাম না বরং তোমরা বলো যে আমরা বাহ্যিক ইসলাম গ্রহণ করেছি অর্থাৎ প্র্যাকটিক্যাল কিছু কাজ করছি যার দ্বারা বোঝা যায় যে আমরা মুসলিম আমরা অনুগত যাই হোক এরপরে বলছেন ওলাম্মায়াদ খুলিল ইমানু ফেকুলবিহীম কারণ ইমান তাদের অন্তরে এখনো প্রবেশ করেনি তাহলে আমান না বললেই বোঝা গেল যে এটা ভেতরের ইমান কারণ মানুষের হার্টের মধ্যে আগে ইমান ঢুকতে হবে সেখানে মহাব্বাত থাকতে হবে আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস থাকতে হবে এটা হচ্ছে ইসলামের শুরু এবং সেটা অভিব্যক্ত হয় শাহাদার মাধ্যমে শাহাদার এই ডিক্লারেশনটা এটা ব্যক্ত হয় প্রকৃত মোমেনের অন্তরে যদি আগে ইমানের বীজটা এর বুনন হয় যাই হোক তাহলে আমরা বুঝলাম যে এখানে ইসলাম কথাটা ইমানকে ইনক্লুড করে কিন্তু একসাথে আসলে ইমানটা হচ্ছে ভেতরের আর ইসলামটা হচ্ছে বাহ্যিক আমল ইসলামটার অর্থটা কি ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আল এনকিয়াদ আনুগত অনুগত হওয়া ইসলামের অর্থ অনেকে শান্তি বলেন আসলে ইসলাম শান্তি চায় কোনো সন্দেহ নেই এবং এখানের যে মূলক্ষর সালমন সেখান থেকে সালাম আসছে সালাম মানে পিস বা শান্তি কিন্তু ইসলাম এটাকে বলা হয় বাবে ফালের মাসদার ইসলামের মানে হচ্ছে এনকিয়াদ আনুগত্য অথবা ইস্তেসলাম অর্থাৎ আত্মসমর্পণ করা আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণ করা এবং আল্লাহর সকল নির্দেশের অনুগত হওয়া এটা ইসলামের মূল কথা এজন্যেই এই শাব্দিক অর্থ থেকেই বোঝা যায় যে আমরা আমাদের কাজে কর্মে সবকিছুতে যদি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুগত হই তাহলে আমরা মুসলিম যদি আল্লাহ নির্দেশের কাছে আত্মসমর্পণ করি যদি কোরআনকে মেনে নেই যদি সুন্নাকে মেনে নেই যদি হাদিসকে মেনে নেই যদি আমাদের প্রিয় রাসুল সাল্লাহ সাল্লামের সিরার যে আদর্শ আমাদের সামনে রয়েছে সেটাকে মেনে নেই সাহাবাদের আদর্শ এবং ম্যাথডকে মেনে নেই তাহলে আমরা মুসলিম তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে বাহ্যিক চর্চাটাই এখানে ফোকাস করা হয়েছে আর যদি কেউ ভেতরে ইমান না রেখে বাহ্যিকভাবে এই সমস্ত কাজগুলো করেন মুসলমানদের সমাজ অবস্থানের কারণে মুসলমানদের সাথে মিলেমিশে তাহলে তাকে বাহ্যিক মুসলিম বলা যাবে প্রকৃত মুসলিম তিনি কিনা এটা অনেক সময় আমরা হয়তো অনেকের ব্যাপারে ধরতে পারবো না অনেকের ব্যাপারে বুঝতে পারবো যে কোনো ক্লু পেলে কিন্তু আল্লাহ অবশ্যই জানেন কারণ তিনি আলী মোম্বেদাতে সদুর তিনি মানুষের হৃদয়ে যাই তারা পোষণ করুক না কেন তার সম্পর্কে সম্যক অবহিত সম্যক অবগত আল্লাহ জানেন যাই হোক আমরা ইসলাম সম্পর্কে বলছিলাম তাহলে ইসলামটা হচ্ছে মানুষের জীবনের বাহ্যিক সকল কর্মকাণ্ড যদি সেটা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ মোতাবেক হয় কারণ নির্দেশ মোতাবেক না হলে তো সেটা তো ইসলাম নয় তাহলে সেটা তো আর আল্লাহর আনুগত্য হচ্ছে না রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য হচ্ছে না এখন সিয়ামের সাথে ইসলামের একটা রিলেশন তো আমরা দেখালামই যে সিয়ামটা হচ্ছে ইসলামের পার্ট কিন্তু বাহ্যিক অন্য অন্য আমলগুলোর সাথে আর কোন সম্পর্ক কি আছে প্রিয় দর্শক ভাই বোনেরা অবশ্যই আছে সিয়ামের সাথে ইসলামের বিশাল সম্পর্ক আছে বরং এই রামাদান মাসে যতগুলো কাজ করি সবগুলোই তো ইসলামেরই অংশ আমরা যদি বলি যেমন এই রামাদান মাসের কাজগুলোর মধ্যে আছে সিয়াম পালন করা এই সিয়ামের মধ্যে আছে নিয়াত করা আগে থেকেই নিয়াদকে নির্ধারণ করা রাত থাকতে যেটি অন্য হাদিস থেকে আমরা নাসাইয়ের হাদিস থেকে জানি যে নিয়াদটা নির্ধারণ করা না হলে সিয়ামটা আসলে কবুল হবে না সেটা সিয়াম বলেই গণ্য হবে না এছাড়া ইফতার করা যদিও ইফতার করাটা রোকন বা ফরজ পর্যায়ে নয় কিন্তু এটি রাসুল সাল্লাহামের হাদি বা আদর্শ একইভাবে সাহারি খাওয়া হ্যাঁ, এটাও রাসুল সাল্লাহামের আদর্শ এবং নির্দেশ তাসা হারু ফাইনাফিস সাহুরে বারাকা এগুলো সবই ইসলামের আমল এছাড়া আরও আছে যেমন রমাদন মাসে কোরআন তেলাওয়াত করা কোরআন বুঝা ইসলামকে বুঝা কোরআন বুঝা মানে ইসলামকে বুঝা আসলে কারণ কোরআনের বাইরে আর কোন ইসলাম নেই আল ইসলামু মা কাল আল্লাহ মা কাল রাসুল এটাকে একটা ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি ইসলাম হচ্ছে সেটা যার যেটাকে ডিসক্রাইব করেছে কোরআন যেটাকে ডিসক্রাইব করেছেন আল্লাহ তার কোরআনে এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সন্না এটা ইসলাম এর বাইরে আর কোন ইসলাম নেই অতএব কেউ যদি তার মাথা থেকে চিন্তা চেতনা থেকে বানিয়ে অথবা তার কোনো পূর্বপুরুষ থেকে অথবা অন্য ধর্মের কোনো কিছু গ্রহণ করে সে ইসলাম হিসাবে চালিয়ে দেয় সেটা ইসলাম নয় এটা তো আল কোরআন আল্লাহ বলেছেন ইন্নাদ্দিন আন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আর অন্য আয়তে তিনি বলেছেন ইসলাম আর যে ব্যক্তি ইসলাম ছাড়া যে ইসলাম উপস্থাপন করেছে এই কোরআন এবং এই সন্না ইসলামকে ডিসক্রাইব করেছে ইসলামের স্বরূপ আকৃতি সবকিছু বর্ণনা করেছে তার কর্মসূচি দিয়েছে তার কোর্স ডিসক্রাইব করেছে এই ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো কিছু তালাশ করেন অনুসন্ধান করেন মানার জন্য গ্রহণ করার জন্য আনুগত্য পোষণের জন্য সে পথে চলার জন্য আল্লাহ বলছেন ফেলাই ওকবেলামেন তার কাছ থেকে কখনো সেটা গ্রহণ করা হবে না কোরআন সেগুলো সুন্দর করে ডিসক্রাইব করেছে তাহলে কোরআন আসলে মূলত ডিসক্রাইব করেছে ইসলামকে এভাবে এই দুটো আয়তার মাধ্যমে ইসলামের সবকিছু যেমন তুলে ধরেছে অন্য অন্য শত শত হাজার হাজার আয়াতগুলোর মধ্যে ইসলামের বিভিন্ন আমলগুলোকে বিভিন্ন বিষয়গুলোকে কোরআন বর্ণনা করছে তাহলে কোরআন তেলাওয়াত এটা ইসলামের গুরুত্বপূর্ণ মিশনগুলো জানা বোঝা ইত্যাদি রামাদানের সাথে তাহলে আমরা ইসলামের সম্পর্কটা দেখতে পাচ্ছি কিরকম যে রামাদানের কর্মসূচির মধ্যে থাকলে ইসলাম সম্পর্কে আরও ভালো মতো জানা যায় এর আগে অন্যান্য পর্বে আমরা বলেছিলাম যে রামাদান হচ্ছে কোরআনের মাস আল কোরআনের মাস অথবা আল কোরআনের মাসে আমরা আল কোরআন অধ্যয়ন করলে অনেক অর্থবহ আমাদের জীবন ইমানে পরিপূর্ণ হতে পারবো আর ইসলাম সম্পর্কে বেশি জানতে পারব এটা হলো তেলাওয়াতের বিষয় তাহলে তেলাওয়াতের মধ্য দিয়ে যে তেলাওয়াতটা অনেকেই এবং প্রায় সকল মুসলমানই বেশি বেশি করার প্রতি আরোপ গুরুত্ব আরোপ করে যখন রমজান মাস আসে তাহলে তার সাথে যদি আমরা বুঝে তেলাওয়াত করি তাহলে ইসলাম জানা হয় একটা পার্ট গেল আর অন্যান্য বিষয়ের মধ্যে আছে যেমন সালাত সালাত তো ইসলামের দ্বিতীয় রকম রামাদানে স্পেশাল সালাতের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং সেটা হচ্ছে সালাত তারাউই রাসুল সাল্লাহ সাল্লাম নিজে পড়েছিলেন তার সাথে সাহাবারাও যোগ দিয়েছিলেন প্রথম তিন রাত্রিতে চতুর্থ রাত্রিতে তিনি মানুষ মনে করতে পারে যেটা ফরজ সেজন্য তিনি তরক করেছিলেন কিন্তু তিনি রাতের সালাত রামাদান এবং রামাদানের বাইরে কখনো তরক করতেন না আয়সা রাদি আল্লাহ তালান হাদিস থেকে সেটা আমরা জানি আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ হাদিস থেকে যেগুলো বোখারিতে বর্ণিত হয়েছে তাহলে সালাত হচ্ছে ইসলামের দ্বিতীয় রকম এবং রমাদানের বিভিন্ন অকেশনে বিভিন্ন উপলক্ষে বিশেষ করে রাতগুলোতে সালাতের প্রতি বিশেষ অনুপ্রেরণা দেওয়া হয়েছে উদ্দীপনা এবং উৎসাহ দেওয়া হয়েছে এবং সবচেয়ে উৎসাহ দেওয়া হয়েছে লাইলাতুল কাদারের রাতে নাফল সালাদ পড়ার প্রতি নাফল সালাদ বলতে আমরা তারাবিহ এবং যদি দুটোকে বুঝব এ দুটো সন্না এ দুটো নফল মনে রাখতে হবে ফরজের বাইরে ফরজের বাইরে ফরজ ওয়াজিব একই গোত্রভুক্ত এই ফরজের বাইরে যত সালাত আছে যত আমল আছে সবগুলো নফল নফল মানে অতিরিক্ত কিসের অতিরিক্ত ফরজের অতিরিক্ত যেগুলো অব্লিগ্যাটরি নয় অপরিহার্য নয় এই অপরিহার্য নয় এমন সব সালাত হচ্ছে নফল এই নফল সালাদগুলোর মধ্যে যেগুলো রাসুল সাল্লা সাল্লাম করেছেন রেকমেন্ড করেছেন দেখিয়ে দিয়েছেন অথবা তার সাহাবারা আদায় করেছেন স্পষ্ট সহি দ্বারা প্রমাণিত সেগুলো হচ্ছে সুন্না সেগুলো হচ্ছে সুন্না আর যেগুলো কমন অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই সময় তোমরা যে কোনো সালা পড়তে পারো যে কোনো ভালো আমল করতে পারো এগুলোকে বলা হয় নাফলে মোতলাক কমন নফল কমন নফল তাহলে একটা আমল সুন্না হওয়ার পরেও নফল হতে পারে আমাদের অনেকে হয়তো এই ব্যাপারে ধারণা রাখে না যাই হোক আমরা এখানে বোঝাতে চাচ্ছি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রোকন সালাহ যদিও সে সালাহ বলতে সালাওয়াতুল মাফরুদা বা ফরজ সালাগুলোকেই বোঝানো হচ্ছে কিন্তু আল্লাহ তালাই তো আমাদেরকে ফরজ সালাতের পাশাপাশি নফল সালার অনুমতি দিয়েছেন ওস্তাইনুবিসালাহ তিনি বলেছেন তোমরা সবর এবং সালাহ এ দুটো দিয়ে তোমরা আমার সাহায্য চাও তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য ফরজ সালাত তো এক নম্বরে রয়েছে তার পাশাপাশি অনেক নফল সালা রয়েছে যেগুলো আমাদের প্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তাহলে ফরজ সালাহ হোক আর নফল সালাহ হোক সালাটা যেহেতু ইসলামের দ্বিতীয় রকম তাহলে দেখা যাচ্ছে যে এই রামাদান মাসের একটা ইন্টেন্সিভ আয়োজনের মধ্যে সালাতের একটা বিশাল গুরুত্ব রয়েছে যেটা ইসলামমুখী করে আমাদেরকে ইসলামের প্র্যাকটিসের প্রতি আমাদেরকে অনেক বড় ট্রেনিং দেয় তারাবি সালা একটা বড় ট্রেনিং তাহাজ সালাহ বা শেষ রাতের কেমন লাইল সেটাও আরেকটা ট্রেনিং আমরা দেখি যে পৃথিবীর বহু প্রান্তে এই রমাদান মাসের শেষ দশ রাত্রিতে কেমন লাইল হয় প্রথম রাত্রিতে তারাবের পরেও তারা শেষ রাত্রিতে কেমন লাইল পড়ে যদিও যে কোনো একটা পড়াটাই যথেষ্ট কারণ অমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালাহ একটি হাদিসে বলেছেন যে ওল্লাতি তানামুনা আনহা খায়ের মেম্মা কমন তোমরা এখন যে তারাবি সালা পড়ছ এর চাইতে যেই সালাদ থেকে তোমরা ঘুমিয়ে থাকো সেটা উত্তম অর্থাৎ তিনি শেষ রাতে তাহাজকে আগের তারাবির চাইতে উত্তম বলেছেন এটা যখন কম্পেয়ার করা হয় যে কোনটা বেশি উত্তম কিন্তু কেউ যদি দুটোই পড়তে চায় সেটাতে কোনো আপত্তি নেই মহাকে কোলামারা সেটাই বলেছেন তবে সে বেতের পড়বে একবার এবং উত্তম হচ্ছে শেষবার যে সে যখন রাতের সালাদ পড়বে তখন দান খৈরাত সাদাকা এটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মহান একটি আমল এটা হচ্ছে ইসলামের তেকাফুল এটা হচ্ছে একটা একটা সামাজিক বন্ধনের একটা একটা চমৎকার উপায় উপকরণ হচ্ছে দান খেরাত সাদাকা এই সমাজের মধ্যে কত দুস্থ কত অভাবী কত মানুষ রয়েছে যাদের যাদের প্রয়োজন অনেক সম্পদ কিন্তু তাদের কাছে সম্পদ নেই সম্পদ আছে তাদের বিত্তবান ভাই বোনদের কাছে ফলে এই দান খেরাত সাদাকার মধ্য দিয়ে মুসলিম সমাজ ধনী গরিব সবার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করেছে এটা ইসলামের একটা মহান দিক সেই দিকটা প্রকটিত হয় রমাদানের সিয়াম সাধনার মধ্য দিয়ে কারণ রমাদান মাস অনেকটা বলা যায় দান খয়রাতের মাস রাসুল সাল্লাহ সাল্লাম এই রমাদান মাসে যেটা বুখারির একটা রেওয়ায়তের মধ্যে এসেছে ফালা রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম হেইনা ইয়ালকাহু জিব্রিল আজুয়াদু বিল বিল খাই রেবিনা রেহেল মুরসালাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমাদানে যখন রাত্রে জিব্রিলের সাথে দেখা সাক্ষাতে মিলিত হতেন তখন তিনি দানশীলতায় বেগবান বায়ুর চাইতে আরো বেগবান হয়ে যেতেন তার মানে হচ্ছে এই মাসটা হচ্ছে দানশীলতার মাস দানের মাস সদাকার মাস জাকাতের মাস জাকাত অন্যান্য মাসেও দেয়া যায় যার যখন ফরজ হবে তখন সে জাকাত দিয়ে দিবে দেরি না করে কিন্তু এই মাসের মধ্যে এর ফ্লোটা বেশি কারণ মানুষ অনেক সেন্সিয়ারিটির সাথে তার ইমান বেড়ে যায় ইসলামের প্রতি তার আনুগত্য বেড়ে যায় সবকিছুর কারণে সে এই মাসেই অনেক বেশি সিনসিয়ার হয় জাকাতের হিসাব বের করা সাদাকা দেওয়া নফল সাদাকা দেওয়া মানুষকে ডোনেট করা জাকাতুল ফিতর যেটা ঈদের আগে দেওয়া ইত্যাদি সবকিছু এটা ইসলামের মহান একটা দিক দেখুন আর অন্য কোনো মাসে মানুষ কিন্তু ইসলামের এই দিকটা এতটা চর্চা করে না ইসলামের আরো গুরুত্বপূর্ণ আমলের মধ্যে আছে যেমন অমরা করা এই মাসে ওমরা করার বিশাল গুরুত্ব রয়েছে রাসুল সাল্লাহাম বলছেন যে এই মাসে ওমরা করে সে একটা হজের পরিমাণ সব পাবে কোনো কোনো এলাকাতে এসছে আমার সাথে হজের পরিমাণ আমার সাথে হজ করে যে সব পেত সে সব পাবে তাহলে ওমরার গুরুত্ব এটা আরেকটা আমল কিসের আমল ইসলামেরই আমল আচ্ছা এছাড়া আমরা আরো দেখি যে এতেকাফ রাসুল সাল্লাহ সাল্লাম নিজে লাইলাতুল কাদর অনুসন্ধানে প্রথমে রমাদানের প্রথম দশ দিনে তারপরে মাঝখানে তারপর শেষ দশ দিনে তিনি আয়তে কাফে বসেছেন এবং তাকে শেষে বলা হলো এই লাইলাতুল কাদার রামাদানের শেষ দশ দিনের মধ্যেই এটা জানার পরে তিনি জীবনের শেষ বছর পর্যন্ত শেষ দশ দিনে আয়তে কাফ করতেন তার মৃত্যুর পর তার স্ত্রীগণ আয়তে কাফ করেছিলেন তাহলে এটাও ইসলামের একটা বড় আমল ইসলামের গুরুত্বপূর্ণ আরেকটা দৃশ্য হারাম বর্জন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানলাম ইয়াদা কাউলা ওয়াল আমলা বিহি ফেলাই সালিল্লাহ হাজাতুন ফিয়াদারা তো আম হরাবা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ ত্যাগ করল না তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগ করার কোনো অর্থ নেই তাহলে ইসলামের পরিপূর্ণতা সাধন হবে তখন যখন বেশি বেশি ভালো আমল করা হবে আর পাপগুলোকে বর্জন করা হবে সমস্ত মিথ্যাচার অন্যাকে বর্জন করা হবে রমাদান কিন্তু সে শিক্ষা আমাদেরকে দেয় এভাবে রমাদান তার সার্বিক কর্মসূচির মধ্য দিয়ে আমাদের ব্যক্তি জীবনে ইসলামের চর্চাটাকেই প্রকটিত করে তোলে যে দর্শক ভাই বোনেরা আসুন সিয়াম সাধনাকে সার্থক করি ইসলামকে সার্থক করি ইসলামকে ভালোভাবে বুঝি সত্যিকারভাবে নিজেকে আল্লাহর কাছে আমরা সমর্পণ করি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য আমরা করে যাই রমাদানের মহান শিক্ষার মধ্যে এটা অন্যতম শিক্ষা কারণ এই আনুগত্য ছাড়া তাকুয়া পরিপূর্ণ হবে না আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করুন আমাদেরকে অনুগত মুসলিম হওয়ার তৌফিক দান করুন এবং রামাদানের সিয়াম সাধনার মধ্য দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভটিকে কাজে লাগিয়ে আমরা যেন সুন্দর মানুষ সুন্দর সমাজ সুন্দর বিশ্ব করতে পারি আল্লাহর কাছে সেই কামনা দোয়া রেখে আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওসল্লাহ সাল্লাম আলা নবীনা মোহাম্মদ আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত